সবই জানি ওরা সবই জানি কারো সিলাই খোদা সৃজিল ধরণী ওরা সবই জানি ওরা সবই জানি সবই জানি ওরা সবই জানি ওরা সবই জানি আমরা সবই জানি তার সিলাই নিখিল ভুবন সৃষ্টি হয়েছে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে আমার আপনার নবী তারিও সিলাই সে সম্বন্ধে কবি কি বলছে মনোযোগ সহকারে শুনবে জানা সিলাই সৃষ্টি হয় এই দোনো জাহান জানা সিলাই সৃষ্টি হয় এই দোনো জাহান প্রাণের নামে আছেন মদিনায় আমার তিনি মোদের প্রাণের নামে আছেন মদিনায় দোনো জাগত পাঙ্কন ঘর তারে সেনাবিকে দেখতে পারান তাতে দিন রাতে সেনাবিকে দেখতে পারা কাঁদে দিন রাতে জাগর পাতন খল চাহারে তারে সেই নবীকে দেখতে পারা কাঁদে রাতে সেই নবীকে দেখতে পারান কাঁদে দিন রাতে সেই নবীকে কেমনে দেখব সেই নবীকে কেমনে দেখব ভাবিব সে নিরায় mơ tề trở ni đi nọ vi ở trên bờ tì nòi ở tì ni mơ tề trở ni đi nọ vi ở trên bờ tì nòi Xin nộ bị chín umat mỗi đau Thôi lắm và cơ bản Xin nộ bị chín tìm mì mơ đọc Vì bơ mơ tì đi chán সাথে নবীজি উম্মতি মোরা হলাম ভাগবান সেই নবীজির প্রেমে মোরা দেব মন্দির যান সেই নবীজি তাদের সদা সেই নবীজি তাদের আমার নাবি আমার নবীজি যেদিন যেদিন ধুলির ধরাতে আগমন করেছিল এই জন্য কেঁদেছিল আজ সেই সবুজ সবুজের নিচে ইয়া বলে বলে কাঁদে কাল হাসরের মাঠে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না সন্তান তার পিতাকে চিনতে পারবে না পিতা তার সন্তানকে চিনতে পারবে না এমন এক দিবসে এমন এক মুহূর্তে এদিন কেউ কারোর জন্য কাজে আসবে না সেদিন সমস্ত নবীরা কাঁদবে কিন্তু আমার আপনার নবী কাঁদবে ইয়া চিন্তায় আমার নবীজি পাগল পারা হয়ে যাবে সেই সম্বন্ধে আমার নবী কি বলছে নবী কাঁদে দিন জরি জরে মাতির লাগি কি করিবে কি হইবে আমার মা তো মাতি নবী কাঁদে জরি ঝরে মাতির লাগি কি করিবে কি হইবে আমার মা তো মাতি আর কাঁদে সদা নবীজি মন কাঁদে সদা নবীজি মন উম্মতের মায়ায় তিনি মোদের প্রাণের নবিয়াছেন মদিনায় অমর তিনি মোদের প্রাণের নবিয়াছেন মদিনায় শেষ সন্দেশ শুনবে আমি সাইফুদ্দিন জীব দিব সেই নবীজির তারে সেই নবীকে ভালোবেসে যাব রে আমি সাইফুদ্দিন জীব দিব সেই নবীজির তারে সেই নবীকে ভালোবেসে যাব রে সেই নবীকে ভালোবেসে যাব রে সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা কে কে দেখিয়ায় মোদের প্রাণে না পিয়াছেন মদিনা নয় আমার তিনি মনের প্রাণে নাবি আছেন মদিনায় যারা সিলাই সৃষ্টি হল যারা সিলাই সৃষ্টি হল এই দোনো জাহান তিনি মোদের প্রাণের নবী আছেন মদিনায় আমার তিনি মোদের প্রাণের নবী আছেন মদিনায় আমার তিনি মোদের প্রাণের নবী আছেন মদিনায় এই সুন্দর গজলটি পরিবেশন আপনাদের সকলের প্রিয় শিল্পী এমডি সাইফউদ্দিন হোসেন গজলে মদিনার ফুল ভলিউম নাম্বার 4 গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website www.anibas.in dot Anibas dot in